وقال النبي صلى الله تعالى عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله ومن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه كما يكره أن يقذف في النار آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মাদ্রাসা দারুল উলুম আলী আল মুরতদা রদি আল্লাহ তালু হাফেজিয়া খানা লিল্লা বোর্ডিং ডাউকি মাদ্রাসা এবং ডাউকি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিয়তা ওহিদি জনতা আমি আমার খুদ্বার মধ্যে সুরাত আলে ইমরানের একটি আয়াত তেরাওয়াত করেছি এবং রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের বিস্তৃত হাদিসের ভান্ডার থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি তো অল্প সময়ের মধ্যে ইনশা আল্লাহ এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি কিছু কথাবার্তা আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ হাদিসের মধ্যে রসুল উল্লাহ সাল আলী হাসাল্লাম বলছেন তিনটা গুণ এমন আছে এই তিনটা গুণ যদি কারো মধ্যে থাকে ওয়াজাদা বিহিন হালাওয়াত ইমান সেই ব্যক্তি ইমানের মিষ্টতা অনুভব করবে পেছনে একটা বালিশ দিলে ভালো হয় ইমান হলো একটা মজাদার জিনিস একটা মিষ্টি জিনিস আমরা যখন কোনো মিষ্টি খাবার মুখ দিয়ে কখনো আহরণ করি এটা খাবারটা খাই তো খাওয়ার পর আমরা ভেতরে এক ধরনের মিষ্টতা অনুভব করি যদি ঝাল খাবার খাই তাহলে ভেতরে ঝাল অনুভব করি যদি টক খাবার খাই ভেতরে টক অনুভব করি প্রতিটা খাবারের মধ্যে এক ধরনের স্বাদ আছে দুনিয়াতে আমি যখন আমার স্ত্রীর সঙ্গে কথা বলি আমি আমার মায়ের সঙ্গে কথা বলি আমার অন্তরের মধ্যে এক ধরনের অনুভূতি সৃষ্টি হয় একইভাবে ইমানের মধ্যেও এক ধরনের মজা আছে এক ধরনের মিষ্টতা আছে যেই ব্যক্তির মধ্যে কিছু গুণাবলী থাকে সেই ব্যক্তি ইমানের এই মজা অনুভব করে উদাহরণস্বরূপ নামাজ হলো এক মজাদার জিনিস রসুল বলেন জয়লা কুর্রত আইনি ফিসলাত এই নামাজের মধ্যে আমার চোখের শীতলতা রাখা হয়েছে আমি যখন নামাজ আদায় করি আমার চোখটা ঠান্ডা হয়ে যায় দিলটা শীতল হয়ে যায় তো একজন মৌমিন বান্দা সে যখন নামাজ আদায় করে তার অন্তরটা প্রশান্ত হয়ে যায় দিলটা ঠান্ডা হয়ে যায় অপরদিকে যেই ব্যক্তির মধ্যে যে গুণগুলোর কথা রাসুল হাদিসে বলেছেন এই গুণগুলো থাকে না সে নামাজের পর নামাজ পড়তে থাকে একটা রুটিন পূরণ করে একটা ফর্মালিটি রক্ষা করে কিন্তু ভেতরে কোনো মজা পায় না আমাদের অধিকাংশের অবস্থায় কিন্তু এরকম নামাজ পড়ি মজা লাগে না রোজা রাখি রাখতে হবে তাই রাখি আল্লাহ আদেশ দিয়েছেন না রাখলে জাহান নামে ফেলবেন কিন্তু রোজা রাখার মধ্যে একটা মজা আছে এই মজাটা অন্তরে অনুভব করি না একইভাবে আল্লাহ তারা যেই ব্যক্তিকে এবাদতের মজা লাগার তৌফিক যার অন্তরে দিয়ে দেন আর সেই ব্যক্তি যদি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়েও নামাজ পড়ে তাহলে নামাজ পড়তে পড়তে যদি তার পাগুলো ফুলেও যায় তারপরও তার অন্তরটা আল্লাহ তালার পক্ষ থেকে এক ধরনের আনন্দে আনন্দিত হয়ে যায় এজন্যই তো উল্লাহ সাল আলী হাসাল্লাম রাতভর নামাজ পড়তেন নামাজ পড়তে পড়তে পা ফুলে যেত উম্বুল মিনিনরা জিজ্ঞেস করতেন হে আল্লাহ রসুল আল্লাহ তো আপনার পূর্বের গুণাও ক্ষমা করে দিয়েছেন পরের গুণাও ক্ষমা করে দিয়েছেন এত কষ্ট করে নামাজ পড়ার কি দরকার এত এবাদত বন্দিগি করে নিজেকে কষ্ট দেওয়ার তো আপনার দরকার নেই এবাদত করবেন গুণা মাফের জন্য গুণা তো মাফ হয়েই আছে রাসুল জবাব দিলেন আফালা আকুন আবদান আল্লাহ যে আমাকে ক্ষমা করেছেন আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না আমি কি নেমো খারাপ হব নাফরমান হব আরে আল্লাহ ক্ষমা করেছেন আমার তো এবাদত আরো বেশি করা দরকার সুক্রিয়া আদায় করার জন্য তাহলে একজন মৌমিন বান্দা যেই ব্যক্তি ইমানের মজা পেয়ে যায় এবাদতের মজা পেয়ে যায় সে যত এবাদত করতে থাকে তার মজা লাগতে থাকে অপরদিকে যেই ব্যক্তি ইমানের স্বাদ পায় না আমলের মজা পায় না এবাদতের মধ্যে কোনো মিষ্টতা অনুভব করে না তার জন্য এক একটা এবাদত করাটা মাথার উপর পাহাড় চাপিয়ে দেওয়ার চাইতেও বেশি কষ্টকর হয়ে যায় এজন্যই তো আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন যে মুনাফিক যারা আছে তারা যখন নামাজে দাঁড়ায় অলস ভঙ্গিতে নামাজে দাঁড়ায় কেমন যেন মনে হচ্ছে জোর করে কেউ এনে তাদেরকে মসজিদে ঢুকিয়ে দিয়েছে দিল চায় না একমাত্র বাধ্য হয়ে যে মানুষ নামাজ না পড়লে লোকে খারাপ বলবে মুনাফিক বলবে তাই কষ্ট করে মসজিদে আসে কিন্তু আল্লাহ তালা কোরআনে বলেন ওয়াইদা ইলা কুসালা যখন তারা নামাজে দাঁড়ায় অলস ভঙ্গিতে নামাজে দাঁড়ায় তারা মানুষকে দেখাতে চায় যে আমরা নামাজি আল্লাহ ইল্লা কালিলা বাস্তবে তারা আল্লাহকে খুব কমই স্মরণ করে তো যেই ব্যক্তি ইমানের মজা পেয়ে যায় সেই ব্যক্তির জন্য ইমানের উপর অবিচল থাকা সহজ হয়ে যায় অপরদিকে যেই ব্যক্তি প্রেমের মজা পায় খাবারের মজা পায় সংসারের মজা পায় কিন্তু ইমানের মজা পায় না জোর করে করে এক একটা ইবাদত করতে হয় আর এরকম ইবাদত অনেক সময় টেকসই হয় না দুনিয়ার মজার চাপে এটা আলাদা করে হারিয়ে যায় একটা সময় তো এজন্য গুণগুলো আমাদের জানা দরকার আছে কি না তিনটা গুণের কথা রসুল বলেছেন খুব বেশি না সত্তরটা আশিটা একশোটা এত লম্বা লিস্ট দেওয়া হয়নি যে বান্দা পরে পেরেশান হয়ে বলবে এত করা সম্ভব না এগুলো বড় বড় অলিদের কাজ আমরা সাধারণ মানুষ এত আমল করতে পারবো না তো তিনটা গুণ যদি আমরা অর্জন করতে পারি রসুল বলছেন তাহলে তুমি ইমানের মজা পেয়ে যাবে তিন গুণের মধ্যে এক নম্বর গুণ হলো মাংকান আল্লাহ রাসুলহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা যেই ব্যক্তির কাছে আল্লাহ এবং তার রসুল দুনিয়ার সবার চাইতে অধিক প্রিয় হইবে সবার চাইতে আমার বাবার চাইতে মায়ের চাইতে স্ত্রীর চাইতে আমার নিজের জীবনের চাইতে আল্লাহ এবং তার রসুল অধিক প্রিয় হবে এটা হলো এক নম্বর গুণ তো যেই ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারেনি সেই ব্যক্তি কোনোদিনও ইমানের মজা পাবে না এক নম্বর শর্তই হলো আল্লাহকে ভালোবাসতে হবে রসুলকে ভালোবাসতে হবে আর মনে রাখতে হবে আমরা কেবলমাত্র আল্লাহর গোলামে শুধু না রসুলের উম্মতে শুধু না বরং আমরা আল্লাহর প্রেমিক ও রসুলেরও প্রেমিক তাহলে শুধু গোলামি করব অন্ধের মতো তাই নয় বরং তাদের প্রতি আমরা ভালোবাসা লালন করব। এত বেশি ভালোবাসা যতটা ভালোবাসা দুনিয়ার অন্য কাউকে বাসব না এই ভালোবাসার দুটো স্টেপ আল্লাহ এবং তার রসুলকে যে ভালোবাসবো এই ভালোবাসার ধাপ কয়টা দুইটা প্রথম ধাপ অর্জন করা সবার জন্য ফরজে আইন আর প্রথম ধাপ অর্জন করলে আমি আল্লাহর কাছে কামেল হতে পারবো না যতক্ষণ না দ্বিতীয় ধাপ অর্জন করি দ্বিতীয় ধাপ অর্জন করলে মর্যাদা বাড়বে কিন্তু প্রথম ধাপ যদি অর্জন না করি আমার ইমানই হবে না প্রথম ধাপ কি যে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসার প্রথম ধাপ হলো আমি আল্লাহ এবং তার রসুলের চাহিদাকে দুনিয়ার সবার চাহিদার উপর প্রাধান্য দেব আমার বাবা একটা আদেশ দিচ্ছেন আমার মা আমাকে একটা কথা বলছেন আমার স্ত্রী আমাকে একভাবে বোঝাচ্ছে আমার নেতা আমাকে একভাবে কমান্ড দিচ্ছে কিন্তু আমি জানি আল্লাহর আদেশ ভিন্ন রসুলের আদেশ ভিন্ন আমার উপর ফরজে আইন আমি দুনিয়ার সবার আদেশকে সবার বিধানকে প্রত্যাখ্যান করে আল্লাহ এবং তার রসুলের বিধানের উপর আমল করব আমার স্ত্রী চায় না যে আমার মুখে দাঁড়িয়ে থাকুক আমার মা চায় না যে আমি আলে বল আমাদের সঙ্গে মিশি আমি দিনই পরিবেশে থাকি আমি সুন্নতি লেবাস ধারণ করি আমার বাবা ভয় পায় যদি আমি এরকম সুন্নতি লেবাস ধারণ করি লোকে আমাকে হুজুর হুজুর বলবে শুধু হুজুরই বলবে না সঙ্গে জঙ্গি বলবে মৌলবাদী বলবে সন্ত্রাসী বলবে বিভিন্ন বিপদে পড়ে যেতে পারি তো আমার বাবা এটা পছন্দ করে না তিনি আমাকে জেনারেল লেবাসে দেখতেই পছন্দ করেন কিন্তু আমি জানি আমার আল্লাহ তারা আমাকে সুন্নতি লেবাসে দেখতে পছন্দ করেন তো যদি আমি মমিন হয়ে থাকি আমার বাবার চাহিদার উপর মায়ের চাহিদার উপর স্ত্রীর চাহিদার উপর আমি আল্লাহ এবং তার রসুলের চাহিদাকে প্রাধান্য দেব যদি এটা করতে না পারি এখনো আমার ভেতরে ইমানই পরিপূর্ণ হয়নি আমার কালেমা আমার মুখে রয়ে গিয়েছে এখন অন্তরে প্রবেশ করেনি কারণ সেই অন্তর কেমন অন্তর যে অন্তর আল্লাহর সামনে নিজেকে সপে দিতে পারে না ইসলাম মানেই হলো নিজেকে সপে দেওয়া যেই ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের কদমে নিজেকে সপে দিতে রাজি হয়নি সেই ব্যক্তি এখনো মুসলমান হতে পারেনি সে দাবি করতে পারে আমি মুসলমান এটা তার দাবির মধ্যে সীমাবদ্ধ দাবি করতে তো পয়সা লাগে না রাস্তার অনেক পাগলও তো নিজেকে প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট দাবি করে আর সে তো নিজেকে আমেরিকার প্রেসিডেন্টও দাবি করতে পারে কিন্তু বাস্তবতা তার কথাকে সমর্থন করবে না তো ভালোবাসার দুটো ধাপ বলছিলাম প্রথম ধাপ হলো আল্লাহ এবং তার রসুলের ভালোবাসাকে তাদের চাহিদাকে তাদের আদেশ এবং নিষেধকে দুনিয়ার সকল মানুষের চাহিদার উপর প্রাধান্য দেব এমন কেয়ার জন্য যদি প্রয়োজনে আমার জীবন দিতে হয় তাও দেব আমার সামনে একটা চাকরির অফার আসলো প্রতি মাসে আমাকে লাখ টাকা স্যালারি দেওয়া হবে কিন্তু একটা শর্ত দেওয়া হলো চাকরিতে জয়েন করার সময় তোমাকে ক্লিন শেভ হয়ে আসতে হবে আরে আছে না এরকম চাকরি একটা দুটো না শত শত প্রচুর অথবা আমার সামনে একটা চাকরির অফার আসলো আমাকে শর্ত দেওয়া হলো যদি দুই লাখ টাকা ঘুষ না দাও তোমাকে আমি চাকরি করতে দেব না এই সুযোগটা তুমি পাবে না এখানে এসেই বান্দার ইমানের পরীক্ষা হয় আমার সামনে যদি পথ একটা খোলা থাকে আমি তো সেই পথ দিয়েই হাঁটবো আরে পরীক্ষা তো তখন হবে যখন সামনে দুটো পথ খোলা আছে চাইলে এই পথেও যেতে পারি চাইলে সেই পথেও যেতে পারি তখন গিয়ে পরীক্ষা হবে আমি কোন পথে যাই তো যখন বান্দার সামনে পরীক্ষা আসে না তার ইমানটাকে আসলে ইমান না মুখের দাবি এটাও যাচাই হয় না আল্লাহ তাহলে এই সিচুয়েশন এই অবস্থাগুলো তৈরি করে দেন বান্দার ইমানের পরীক্ষা করার জন্য কোরআন নিজেই কারণ বলে দিয়েছেন ইজ আল্লাহুল খাবিস আমিনা আমি ভালো মানুষ আর খারাপ মানুষকে আলাদা করে দিতে চাই আজকাল বিভিন্ন দিনই মেহনতের মধ্যেও অনেক সময় ফেতনা চলে আসে পরীক্ষা চলে আসে সাথীরা হয়রান হয়ে যায় আর এই ফেতনা না আসলে আমরা ঐক্যবদ্ধ থাকতাম একসঙ্গে মিলেমিশে কাজ করতাম কিন্তু ফেতনা এই যে আসলো এটাকে আমাদের হাতের কামাই মানে আমরা সৃষ্টি করেছি নাকি আল্লাহ পয়দা করেছেন দুনিয়ার কোনো কিছু আমরা সৃষ্টি করি তাহলে এই যে একটা পরীক্ষা সামনে চলে আসলো একটা হালত চলে আসলো এটাকে আমাদের সৃষ্টি না আল্লাহর সৃষ্টি আল্লাহ কেন সৃষ্টি করলেন নিজেই বলছেন আল্লাহুল আমি ভালোর থেকে মন্দকে আলাদা করে দিতে চাই ফিল্টারিং করতে চাই ফিল্টারিং করার পর ফিল্টারের নিচে কিছু পানি পড়বে আর ছাকনির মধ্যে ময়লাগুলো আটকে যাবে তো আমি আল্লাহ বিভিন্ন পরীক্ষা সামনে এনে ময়লাগুলোকে আলাদা করে দিতে চাই আর আমার খাঁটি বান্দাদেরকে আমি আলাদা অবস্থানে নিয়ে যেতে চাই তো যেটা বলছিলাম যে ভালোবাসার প্রথম দাবি হলো আল্লাহ এবং তার রসুলের চাহিদাকে দুনিয়ার সকলের আল্লাহ এবং তার রসুলের চাহিদাকে দুনিয়ার সকলের চাহিদার উপর প্রাধান্য দেব তো এটা করতে সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ যে আমি দুনিয়ার সবাই আমাকে যে যাই বলুক না কেন যদি আমি জানি যে এই ক্ষেত্রে আল্লাহর আদেশ ভিন্ন রাসুলের আদেশ ভিন্ন আমি আল্লাহ এবং তার রাসুলের আদেশের সামনে নিজেকে সঁপে দেব আমি চাকরিতে জয়েন করার জন্য এক পয়সাও ঘুষ দেব না যদি এর জন্য চাকরি না হয় না হবে আমি যদি মুসলমান হয়ে আমি বিশ্বাস করব আমার রিজিকের মালিককে আরে বলেন না রিজিকের মালিককে জমিনের মধ্যে যত প্রাণী আছে শুধু মানুষ না সকলের রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন আল্লাহ তোমাকে চাকরি দিয়েও খাওয়াতে পারেন চাকরি না দিয়েও খাওয়াতে পারেন এই চাকরির চেয়ে উত্তম চাকরিও তোমাকে ব্যবস্থা করে দিতে পারেন আল্লাহ ভালো জানেন যে কোন পন্থায় তোমার রিজিকের তিনি তোমার কাছে পৌঁছাবেন এটা তোমার জিম্মায় না বান্দা তুমি আমার উপর ভরসা করো যেভাবে আল্লাহর উপর ভরসা করা উচিত যদি বাস্তবে সেভাবে ভরসা করতে পারতে আল্লাহ তোমাদেরকে সেভাবে রিজিক দিত যেভাবে পাখিকে রিজিক দেয় তাকদু হিমাসনা পাখি সকালবেলা খালি পেটে বের হয় সন্ধ্যা বেলা খালি পেটে ফিরে আসে নাকি তাহলে কিভাবে আসে খালি পেটে না ভরা পেটে তোমরা যদি আল্লাহর উপর ভরসা করতে যেভাবে পাখিরাও ভরসা করছে আল্লাহ তোমাদেরকে একদিনও না খাইয়ে রাখতেন না তোমার চোখ তো আল্লাহর দিকে না তোমার চোখ চাকরির দিকে তোমার চোখ ব্যবসার দিকে তো এই কারণে বিভিন্ন সময়ে তোমাকে পেরেশানিতে পড়তে হচ্ছে তুমি তো ভাবছো এই চাকরি তোমার প্রতিপালক এই ব্যবসায় তোমার প্রতিপালক তোমার প্রতিপালক যে দুর্বল সে যে অক্ষম আল্লাহ তালা মাঝে মাঝে তোমাকে দেখিয়ে দেন তো এটা হলো সবার উপর ফরজে আইন যে আল্লাহর চাহিদাকে রসুলের চাহিদাকে দুনিয়ার সবার চাহিদার উপর প্রাধান্য দেব তো ভালোবাসার প্রথম ধাপ এটা দ্বিতীয় ধাপ কি দ্বিতীয় ধাপ হলো আল্লাহ এবং তার রসুলের ভালোবাসাকে আমার প্রাকৃতিক ভালোবাসায় স্বভাবজাত ভালোবাসায় পরিণত করব আমাদের অধিকাংশ মানুষ তো প্রথম ধাপে আমরা উত্তীর্ণ হতে পারিনি সব ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের চাহিদাকে প্রাধান্য দিতে পারি না যারা পেরেছে তারাও এর মধ্যে সীমাবদ্ধ থেকেছে দ্বিতীয় ধাপে এখনো উঠতে পারেনি দ্বিতীয় ধাপ হলো আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা শুধু চাহিদাকে প্রাধান্য দেওয়া বা তাদের আদেশ নিষেধ অনুযায়ী আমল করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং সেটা প্রাকৃতিক ভালোবাসায় পরিণত হবে যেমন বাবা মাকে ভালোবাসি ভালোবাসার কি অর্থ শুধু তাদের কথা মানে এটা না বরং তাদের জন্য নিজের জীবন বিলিয়ে দিলে এটাকে আমরা সৌভাগ্যের বিষয় মনে করি রসুল্লাহ সাল্লাম যখন দুনিয়া থেকে চলে যান তখন তার সাধারণ একজন সাহাবি অনেকে হয়তো নামও শোনেননি জীবনে আবদুল্লাহ বিন জায়দ ইবনে আব্দুরব্বিহি বাগানের মধ্যে কাজ করছিলেন একজন গিয়ে তাকে সংবাদ দিল শুনেছ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন তো তিনি কাজ করছিলেন কিন্তু এই সংবাদ শুনে সঙ্গে সঙ্গে তিনি তার হাত আসমানের দিকে তুললেন তোলার পরে বললেন যে আয় আল্লাহ এতদিন এই দুই চোখ দিয়ে তোমার নবীকে দেখেছি এখন তো আর তোমার নবীকে দেখতে পারবো না তো যেই চোখ দিয়ে তোমার নবীকে দেখতে পারবো না সেই চোখ আমার কোনো প্রয়োজন নেই আল্লাহ তুমি আমার চোখ দুটো নিয়ে যাও দোয়া করতে দেরি সঙ্গে সঙ্গে আল্লাহ তারা তার চোখের যে দৃষ্টি শক্তি ছিল সেটা উঠিয়ে নিলেন তিনি অন্ধ হয়ে গেলেন ইচ্ছায় একজন মানুষ অন্ধত্বকে বরণ করে নিচ্ছে এটা কি স্বাভাবিক ভালোবাসা না একেবারে অন্তরের মধ্যে বদ্ধমূল হওয়া ভালোবাসা তো সাহাবায় কেরামের ভালোবাসার অবস্থা ছিল এরকম উহুদ যুদ্ধের আগে সাদ ইবনে আবি ওয়াক্কাস রদিয়াল্লাহ আনহু এবং আবদুল্লাহ বিন জাহাস আল্লাহ দুই সাহাবি দুইজন একসঙ্গে একত্রিত হলেন একজন আরেকজনকে বললেন আসো আমরা আল্লাহর কাছে একটা করে দোয়া করি তুমি দোয়া করবে সঙ্গে আমি আমিন বলবো আমি দোয়া করব সঙ্গে তুমি আমিন বলবে সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করলেন আয় আল্লাহ এই উহুদের ময়দানে আপনি শক্তিশালী কোনো কাফেরকে আমার মোকাবেলায় যুদ্ধে দাঁড় করিয়ে দিন এবং এই যুদ্ধে আপনি আমাকে এমন শক্তি দান করুন যে এই যুদ্ধে আমি যেন সেই কাফেরকে পরাজিত করতে পারি এবং ইসলামের কালিমাকে উন্নত করতে পারি তার এই দোয়া শুনে আবদুল্লাহ বিন জাহাস বললেন আমিন এবার আবদুল্লাহ বিন জাহাস আল্লাহর কাছে হাত তুললেন আয় আল্লাহ আপনি হুদের ময়দানে কোন শক্তিশালী কাফেরকে আমার মোকাবেলায় দাঁড় করিয়ে দিন কিন্তু এই ময়দানে আপনি আমাকে জয়ী না করে আমার উপরে সেই কাফেরকে জয়ী করে দিন এমন ভাবে সে যেন আমাকে হত্যা করে হত্যা করার পর আমার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরো টুকরো করে ফেলে রাখে কার কেয়ামতের দিন আপনি যখন আমাকে হাসরের ময়দানে উঠাবেন আর আল্লাহ তারা জানিয়ে দিয়েছেন যেই ব্যক্তি যে অবস্থায় মৃত্যুবরণ করবে কেয়ামতের দিন সেই ব্যক্তি সেই অবস্থায় কেয়ামতের ময়দানে উঠবে তাই আল্লাহ কাল কেয়ামতের দিন আপনি যখন আমাকে হাসরের ময়দানে উঠাবেন আমাকে জিজ্ঞেস করবেন কি ব্যাপার আবদুল্লাহ বিন জাহাজ তোমার অঙ্গ প্রত্যঙ্গ কাটা কেন আমি আপনাকে বলবো আল্লাহ আপনাকে রাজি এবং খুশি করার জন্য আপনার সন্তুষ্টির জন্য আমি আমার অঙ্গ প্রত্যঙ্গকে আপনার পথে টুকরো টুকরো করেছি আপনি আমাকে বলবেন তোমরা সাক্ষী থাকো আবদুল্লাহ সত্য বলেছে তোমরা আবদুল্লাহকে জান্নাতে নিয়ে যাও তিনি এই দোয়া করলেন তার সঙ্গে সাহাদিবন আবি অক্কাস বললেন আমিন যুদ্ধ শেষ হল সাহাদিবন আবি অক্কাস বিজয়ী বেশে ময়দানে হাজির তখন মুসলমানদের লাশগুলো শহীদানের লাশগুলো এক এক করে সামনে আনা হচ্ছে সবার লাশ আনা হয়ে গিয়েছে এরপর দেখা গেল সেই আবদুল্লাহ বিন জাহাস যিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন শাহাদতের দোয়া সে আবদুল্লা বিন জাহাসের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে গাছের সঙ্গে কাফেররা ঝুলিয়ে রেখেছে এই দৃশ্য দেখার পর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন ইন্নামিন ইবাদিল্লাহ মানলাও আকসাম আল্লাহ আবার্লাহ আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা আল্লাহর নামে যখন কসম করে কোনো কথা বলে বা কোনো দোয়া করে আল্লাহ নিজে সেটা পূরণ করে দেন তো সেই সময় সাদ আবি অক্কাস যখন এই দৃশ্য দেখেন তখন বলেন আল্লাহর কসম করে বলছি আমার দোয়ার চাইতে আবদুল্লা বিন জাহাসের দোয়া অনেক উত্তম ছিল তো দুনিয়া সবাই বাঁচতে চায় আবদুল্লা বিন জাহাস মরতে চাচ্ছে কেন আর সে তো মরতেই চাইবে কারণ সে তো ভালোবাসে আল্লাহকে সে তো কামনা করে জলদি জলদি যেন আল্লাহর সঙ্গে গিয়ে মিলিত হয় বদরের ময়দানে ওমর ইবনুল খতাব রদি আল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা ময়দানে হাজির তার আরেক ভাই জায়দ ইবনুল খতাব সেই ময়দানে হাজির বদরে না উহুদে তো যুদ্ধ চলছে ওমরের চোখ হঠাৎ গিয়ে পড়লো তার ভাইয়ের উপর ভাইকে গিয়ে জিজ্ঞেস করলো হে আমার ভাই জায়দ কি ব্যাপার তোমাকে দেখছে কোন লৌহ বর্ম গায়ে পরিধান না করে স্বাভাবিক পোশাক পরে যুদ্ধে নেমে গিয়েছ তো যুদ্ধ তো করতে হয় লৌহ বর্ম গায়ে দিয়ে তুমি যে এভাবে স্বাভাবিক পোশাকে ময়দানে নেমে গেলে এই কাফেরদের তীর বর্ষা এবং তরবারের আঘাতটা তোমার গায়ে এসে পড়বে তোমার কোন অঙ্গ কেটে যেতে পারে তুমি নিহত হয়ে যেতে পারো তো অমরের ভাই জায়দ তাকে জবাব দিচ্ছে হে আমার ভাই এই ময়দানে তো লৌহ বর্ম পরিধান করে সেই ব্যক্তি যে বাঁচতে চায় আমি তো বাঁচতে চাই না আমি তো জলদি জলদি আমার রবের জান্নাতে যেতে চাই এই উহুদের মধ্যেই তো এক সাহাবি খেজুর খাচ্ছিলেন রসুল্লাহ সাল্লাম তার পাশে বসা হঠাৎ রসুলকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ এই ময়দানে আজকে যদি আমি শহীদ হয়ে যাই আল্লাহ আমাকে কি প্রতিদান দেবেন রসুল্লাহাম তাকে বললেন লাকাল জান্না যদি তুমি এখানে শহীদ হয়ে যাও আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন এই কথা শুনে সঙ্গে সঙ্গে খেজুরগুলো রেখে দিলেন যে এতগুলো খেজুর খাবো খাওয়ার পরে ময়দানে যাব তারপর শহীদ হয়ে জান্নাতে যাব আর এত অনেক দীর্ঘ সময় আমার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে এত ধৈর্য নেই খেজুরগুলো ফেলে দিলেন তরবারি হাতে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহ তালা সেখানেই থেকে শাহাদ দান করলেন তো এটার নাম হলো প্রাকৃতিক ভালোবাসা শুধুমাত্র তারা এতটুকুই দেখতেন না যে আল্লাহর আদেশ কি রসুলের আদেশ কি আল্লাহ কোন কাজ থেকে বারণ করেছেন রসুল কোন কাজ থেকে নিষেধ করেছেন শুধু এতটুকু দেখতেন না বরং ভালোবাসাকে অন্তরের মধ্যে বসিয়ে নিয়েছিলেন এমনকি হাদিসের মধ্যে আছে প্রচন্ড পিপাসার সময় একজন মানুষ পানিকে যতটা ভালোবাসে তারা আল্লাহ এবং তার রসুলকে চাইতে বেশি ভালোবাসতেন তো এটা হলো ভালোবাসার দ্বিতীয় স্তর যদি এই স্তর অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে কামেল বানিয়ে নেবেন তার ওলি বানিয়ে নেবেন তার বন্ধু বানিয়ে নেবেন আর যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহ তালার ঘোষণা তার প্রতি চলে আসে যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নেই তারা দুঃখিত হবে না আল্লাহর বন্ধু কারা যারা ঈমান এনেছে আর ঈমান আনার পর একমাত্র আল্লাহকে ভয় করে নফস এবং শয়তানের ধোঁকা থেকে বেঁচে থেকেছে তো প্রথম গুণ যে আল্লাহ এবং তার রসুলকে দুনিয়ার সবার চাইতে বেশি ভালোবাসতে হবে যদি বাঁচতে না পারি কোনোদিনও ইমানের মজা পাবো না এবাদতের স্বাদ পাবো না তো ইমানের মজা পেতে চাই কিনা এবাদতের স্বাদ পাওয়া দরকার আছে কিনা তাহলে আল্লাহ এবং তার রসুলকে সবার চাইতে বেশি ভালোবাসতে হবে দুইভাবেই ভালোবাসতে হবে তাদের আদেশ নিষেধও মানতে হবে আর তাদের ভালোবাসাকে অন্তরে এতটা বদ্ধমূল করতে হবে যে দুনিয়ার সব ভালোবাসা সেটার সামনে ম্লান হয়ে যাবে দ্বিতীয় স্টেপ দ্বিতীয় গুণ যেই গুণ অর্জন না করলে কোনোদিনও ইমানের মজা পাওয়া যাবে না ওমান আহাব্বা আবদান যখন কোনো মানুষকে ভালোবাসবো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসব তার মানে মুমিন যেই ব্যক্তি হবে সে প্রথমে আল্লাহকে ভালোবাসবে তার রসুলকে ভালোবাসবে দ্বিতীয়ত দুনিয়ার কাউকে যদি ভালোবাসে একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই তাকে ভালোবাসবে তো এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আল্লাহ তালা ভালোবাসেন কাদেরকে মুমিনদেরকে না কাফেরদেরকে সবাই বলছেন না আল্লাহ তালা ভালোবাসেন কাদেরকে মুমিনদেরকে না কাফেরদেরকে কি সন্দেহ আছে নাকি কারো যাদের মুখ বন্ধ সন্দেহ আছে আল্লাহ ভালোবাসেন কাদেরকে আল্লাহ ঘৃণা করেন কাদেরকে ঘৃণা করবেন না কেন যাদের উপর আল্লাহ তারা সারাটা জীবন নেয়ামত বর্ষণ করছেন তাদেরকে দুনিয়াতে আসা আল্লাহর ইচ্ছেই হয়েছে দুনিয়ায় যতদিন থাকছে আল্লাহর নেয়ামত ভোগ করেই থাকছে এমনকি দুনিয়া থেকে যখন যাবে আল্লাহর আদেশেই যাবে আল্লাহর খেয়ে আল্লাহর পড়ে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে বলে আল্লাহ আবার কে তো যারা আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না আল্লাহ কেন তাদেরকে ভালোবাসবেন আরে তোমার ছেলে তোমার খেয়ে তোমার পরে বড় হয়ে যদি তোমাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ঘর থেকে বের হয়ে যায় সেই ছেলেকে তুমি ভালোবাসবে নাকি ত্যায্য করে দেবে তো যেই ব্যক্তি আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহকে স্বীকার করে না এবাদত করো তো পরের কথা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না কালেমাটা পড়তে রাজি হয় না আল্লাহকে তাকে ভালোবাসেন না ঘৃণা করেন তাহলে দুনিয়ার মধ্যে এই যে হাদিসে বলা হচ্ছে কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে তাহলে কাফেরকে যদি ভালোবাসি সেই ভালোবাসা কি আল্লাহর জন্য হবে আল্লাহর জন্য হবে আর প্রথমে বলে আসলাম আল্লাহ ভালোবাসেন মুমিনদেরকে সকল মুমিনকে আল্লাহ ভালোবাসেন তাহলে কোন মুমিনের প্রতি যদি আমি ঘৃণা লালন করি এটা কি আল্লাহর জন্য ভালোবাসা হবে তাহলে দুনিয়ার মধ্যে যত মুমিন আছে যত মুসলমান আছে সে আমার তরিকার লোক হোক আর আমার তরিকার বাইরের লোক হোক তার সঙ্গে আমার মত মিলুক বা না মিলুক তার সঙ্গে আমার চেহারার যে বর্ণ আছে রং আছে সেটা মিলুক বা না মিলুক সে আমার দেশের হোক আর আমার বাইরের হোক প্রতিটা মুসলমানের প্রতি ভালোবাসা লালন করতে হবে হাদিসের মধ্যে আছে আহাবুল আমার ইলাল্লাহ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা তোমরা জানো তোমরা ভেবেছো নামাজ মনে হয় সবচেয়ে পছন্দনীয় রোজা মনে হয় সবচেয়ে পছন্দনীয় কিন্তু হাদিস বলছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা করা কাউকে ভালোবাসলেও বাসবো কার জন্য আর কাউকে ঘৃণা করলেও ঘৃণা করবো কার জন্য তার মানে জায়গা জমির জন্য কারো প্রতি ঘৃণা লালন করব না আমার বাবা আমার ভাইকে একটু বেশি দিয়েছে আমাকে কম দিয়েছে এখন বাবার প্রতিও ঘৃণা লালন করব না যদি করি এটা তো আল্লাহর জন্য হবে না দুনিয়ার জন্য হবে অমুক ব্যক্তি সে শ্বেতাঙ্গ আমি কৃষ্ণাঙ্গ বা আমি শ্বেতাঙ্গ সে কৃষ্ণাঙ্গ আমি এখন তার প্রতি ঘৃণা লালন করা শুরু করলাম এটাকে আল্লাহর জন্য হবে না রঙের জন্য হবে অমুক মানুষটা আরবের মুসলমান আমি বাংলাদেশের মুসলমান আমি তার প্রতি ঘৃণা লালন করা শুরু করলাম তো এটাকে আল্লাহর জন্য হবে না দেশের জন্য হবে মুসলমান যে হবে সে ভালোবাসবে কিসের জন্য আরে বলেন না কার জন্য সে রঙের জন্য ভালোবাসবে না দেশের জন্য ভালোবাসবে না দলের জন্য ভালোবাসবে না যে অমুক আমার দলের লোক আমার রাজনৈতিক দল তার রাজনৈতিক দল এক আর অমুক ব্যক্তি আমার দলের বাইরে অন্য দল করে তাহলে আমি তো তাকে ভালোবাসবই না বরং তার গায়ে প্রয়োজনে হাত তুলতেও দ্বিধা করব না এটাকে মুসলমানের স্বভাব আরে বলেন না মুসলমানের স্বভাব বাংলাদেশি মুসলমান আর ভারতীয় মুসলমানকে দুই জাতি তারপর কানাডার মুসলমান আর সৌদি আরবের মুসলমানকে দুই জাতি সমগ্র বিশ্বের মুসলমান কয় জাতি তাহলে গোটা দুনিয়ার মুসলমানকে যদি ভালোবাসি এই ভালোবাসা হবে আল্লাহর জন্য আর যদি ভালোবাসে দুনিয়ার স্বার্থে যদি ভালোবাসে রঙের জন্য জাতীয়তাবাদের জন্য ভাষার জন্য তাহলে সেই ভালোবাসা কোনোদিনও আল্লাহর জন্য হবে না মুমিনের ভালোবাসার কেন্দ্রবিন্দু হলেন আল্লাহ ভালোবাসতে হবে আল্লাহর জন্য ঘৃণাও করতে হবে আল্লাহর জন্য তো আপনি যখন কোনো হারাম সম্পর্কে জড়িয়ে যান দুনিয়ার কোনো নারীকে ভালোবাসেন সেই ভালোবাসা তো আল্লাহর জন্য হয় নাকি আরে বলেন না আল্লাহর জন্য হয় মনে রাখতে হবে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা নাভির উপরে আর দুনিয়ার ভালোবাসা নাভির নিচে কথা বুঝেছেন তো নাকি আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা কোথায় নাভির উপরে আর দুনিয়ার ভালোবাসা হলো নাভির নিচে তাহলে যেই ভালোবাসার পেছনে দেখবেন যে নাভির নিচের লোভ আছে বুঝবেন যে সেই ভালোবাসা প্রকৃত পক্ষে আল্লাহর জন্য নয় কোন মানুষ যদি এই গুণটা অর্জন করে সমাজের যত ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি হানাহানি এর নিরানব্বই পার্সেন্টই মিটে যাবে কারণ কাউকে ঘৃণা করার আগেও ভাববে এই ঘৃণাটা আসলে আল্লাহর জন্য হচ্ছে কিনা কাউকে ভালোবাসার আগেও ভাববে এই ভালোবাসাটা আল্লাহর জন্য হচ্ছে কিনা সমাজের মধ্যে আপনারা যারা আলেম ওলামাদেরকে ভালোবাসেন এই ভালোবাসাকে আল্লাহর জন্য না দুনিয়ার জন্য আলেমদের কি সামর্থ্য আছে যে আপনাকে টাকা দেবে আপনাকে ডেকে ডেকে খাওয়াবে এরকম সামর্থ্য কয়জনের আছে তা আলেমের থেকে আপনি বৈষয়িক বা দুনিয়াবি ফায়দা পাচ্ছেন না তারপরও তাকে ভালোবাসছেন কার জন্য আরে বলেন না কার জন্য আবার এক শ্রেণী আছে কিনা যারা আলেম ওলামা দেখলেই তাদের শরীরে আগুন ধরে যায় আলেম ওলামাদেরকে কিভাবে সমাজে নিম্ন শ্রেণীর মধ্যে রাখা যায় তাদেরকে কিভাবে থার্ড পার্সন বানিয়ে রাখা যায় কিভাবে তাদেরকে ক্ষতি করা যায় সব সময় ধান্দার মধ্যেই থাকে আলেম দেখলেই গালি দেয় তুই ওহাবি তুই খারেজি তুই বেদাতি তুই জাহান্নামি এই আলেমরাই উম্মতকে দ্বিধা বিভক্ত করে রেখেছে এই যে কথাগুলো যারা বলে দেখে আল্লাহর জন্য ভালোবাসার নামান্ত সে আলেমকে ঘৃণা করে কেন কারণ একটাই যে আলেম হয়তো কোনোদিন বলেছে তুমি যে আমলটা করছো বা যে কাজটা করছো এটা কোরআন এবং হাদিসের সঙ্গে সাংঘর্ষিক তা আলেম কেন তার ভুল ধরলো আলেম কেন বলল যে কাজটা কোরআন এবং হাদিসের সঙ্গে সাংঘর্ষিক সে তো বিশ্বাস করে কোরআন এবং হাদিসে ভুল হতে পারে তার বাপদাদার কাজ আর তার নিজের পেটের মতামতে কোনোদিনও ভুল হবে না নাহজবিল্লাহ তাহলে আলেমকে কেউ যদি ভালোবাসে সেই ভালোবাসা হবে আল্লাহর জন্য আর আলেমকে কেউ যদি ঘৃণা করে সেই ঘৃণা কি আল্লাহর জন্য হবে না দুনিয়ার স্বার্থের জন্য হবে তাহলে যেই ব্যক্তি আলেম ওলামাদেরকে পুরো জাতিকে ঘৃণা করে পুরো গোষ্ঠীটাকে ঘৃণা করে সে কোনোদিনও ইমানের মজা পাবে না সে দাবি করতে পারে আমি ইমানের মেহনত করি আমি ইমান নিয়ে মানুষের মধ্যে বিভিন্নভাবে এটা প্রচার এবং প্রসার করার কাজ করি দাবি করতে পারে কিন্তু হাদিসের আলোকে প্রমাণিত হয় সেই ব্যক্তি কোনোদিনও ইমানের মজা পাবে না কারণ ইমানের মজা পেতে গেলে দ্বিতীয় গুণই হলো কাউকে ভালোবাসলেও বাঁচতে হবে আল্লাহর জন্য আর কাউকে ঘৃণা করলেও ঘৃণা করতে হবে আল্লাহর জন্য কোন মানুষের প্রসঙ্গ আসলে দেখতে হবে তাকে যে ভালোবাসবো বা ঘৃণা করব। এখানে কি আমার ব্যক্তিগত স্বার্থ না ইসলামের স্বার্থ যদি ইসলামের স্বার্থ হয় তাহলে আপত্তি নেই কিন্তু যদি ব্যক্তিগত স্বার্থে হয় কোনোদিনও আমি ইমানের মজা পাবো না তৃতীয় গুণ যেই ব্যক্তি কুফরে ফিরে যেতে সেভাবে অপছন্দ করে যেভাবে সে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে এখানে আমরা যারা আছি কেউ কি দুনিয়ার আগুনে বা আগুনে যেতে রাজি আছি একজন থাকলে হাত তুলেন কেউ আছেন দুনিয়ার আগুনে যদি আমাকে ফেলা হয় আমি কি রাজি হব যদি কাল কেয়ামতের ময়দানে নামে ফেলা হয় তাতেও কি আমি রাজি হব রাসুল বলছেন তুমি যদি ইমানের মজা পেতে চাও যে তিনটা গুণ তোমার অর্জন করা অপরিহার্য এর মধ্যে তিন নম্বর গুণ হলো জীবনের সব ক্ষেত্রে কুফুর এবং শির থেকে সেভাবে তুমি পালিয়ে বেড়াবে যেভাবে আগুন থেকে পালিয়ে বেড়াবে আগুনে কোনো মানুষ তার একটা আঙ্গুল দিতেও রাজি হয় না আগুনে কোনো মানুষ তার দেহের কোনো অংশ দিতেও রাজি হয় না নিজে ঝাঁপিয়ে পড়তে তো রাজি হয় না তার চোখের সামনে কেউ ঝাঁপিয়ে পড়বে এটাও সে মেনে নেয় না তাহলে কোন মানুষ যদি ইমানের মজা পেতে চায় তিন নম্বরে যে গুণটা অর্জন করে অপরিহার্য সেটা হলো জীবনের সব ক্ষেত্রে কুফুর এবং শিরিক থেকে সেভাবে পালাতে হবে যেভাবে মানুষ আগুন থেকে পালিয়ে বেড়ায় তার মানে আমার ব্যক্তি জীবনে আমি কোনো কুফরি কাজ করব না আমার পারিবারিক জীবনে আমি কোনো কুফরি কাজ করব না আমার সামাজিক জীবনেও আমি কোনো কুফরি কাজ করব না আমার রাষ্ট্রীয় পরিসরে আমি কোনো কুফরি কাজ করব না যদি কোনো মানুষ ব্যক্তিগত জীবনে কুফরি করে না ঠিক আছে পারিবারিক ক্ষেত্রেও কুফরি করে না ঠিক আছে তো রাষ্ট্রীয় ক্ষেত্রে গিয়ে কুফরি কর্মকাণ্ডে লিপ্ত সে এমন এমন মতবাদ লালন করে যেটা ইসলাম সমর্থন করে না কুফরি মতবাদ অথবা অর্থনৈতিক ক্ষেত্রে সে এমন মতাদর্শ লালন করে যে ইসলাম সমর্থন করে না সে ক্যাপিটালিজমে বিশ্বাস করে সোশ্যালিজমে বিশ্বাস করে কমিউনিজমে বিশ্বাস করে যেগুলো ইসলাম সমর্থন করে না অথবা রাজনৈতিক ক্ষেত্রে সে ডেমোক্রেসির উপর ইমান আনয়ন করে ন্যাশনালিজমের উপর ইমান আনয়ন করে তো কোনো এক ক্ষেত্রেও যদি কোনো একজন মানুষ কুফরে ফিরে যেতে পছন্দ করে তাহলে সেই মানুষ এখনো ইমান অর্জন করতে পারেনি মুসলমান সে যে জীবনের সব ক্ষেত্রে একমাত্র আল্লাহর সামনে নিজেকে সপে দিয়েছে আর যে কোনো ক্ষেত্রে আল্লাহর সামনে সপে দিয়েছে কোনো ক্ষেত্রে গাইরুল্লাহর সামনে গিয়ে নিজেকে সপে দিয়েছে সেই মানুষ নিজেকে মুসলমান দাবি করতে পারে কোনোদিনও সে মুসলমান নয় নামাজ পড়ে আল্লাহর জন্য কিন্তু পূজার সময় আসলে মন্দিরে গিয়ে মূর্তির সামনেও দুটো সেজদা দিয়ে আসে এই মানুষকে মুসলমান না কাফের আরে বলেন না মুসলমান না কাফের কেন কারণ মুসলমান মানে যে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে নিজেকে সঁপে দিয়েছে জীবনের সব ক্ষেত্রে এই ব্যক্তি নামাজ তো পড়েছে আল্লাহর জন্য রোজা তো রেখেছে আল্লাহর জন্য মূর্তির সামনে সেজদা দিল কার জন্য এটা তো আল্লাহর জন্য বলার সুযোগ নেই তাহলে একটা কুফরি কর্মকাণ্ডে সে জড়িয়ে গেল শয়তানের জন্য ইবলিসের জন্য নফসের জন্য তাহলে একই মানুষ একসঙ্গে আল্লাহর গোলাম শয়তানের গোলাম কিভাবে হতে পারে ভেতরে আমরা যারা বসে আছি আমাদের ভেতরে অন্তর কয়টা না যে আল্লাহুলি রাজুল কালবাইনি জাউফি আল্লাহ কোরআনে বলেন কারো ভেতরে আল্লাহ দুটো দিল দুটো অন্তর বানাননি অন্তর কয়টা এক অন্তরের মধ্যে হয়তো রহমান থাকবে অথবা শয়তান থাকবে হয়তো আলো থাকবে অথবা অন্ধকার থাকবে একই সঙ্গে আলো এবং অন্ধকার কিভাবে থাকতে পারে সম্ভব একই সঙ্গে রাত এবং দিন একই সঙ্গে কুফুর এবং ইমান একই সঙ্গে আল্লাহ এবং শয়তান আরে তুমি কি ভেবেছ যে আল্লাহ তালা এতটাই আত্মমর্যাদাহীন যে তিনি শয়তানের সঙ্গে এসে একই পাত্রে অবস্থান করবেন কিভাবে সম্ভব জীবনের সব ক্ষেত্রে একমাত্র যেই ব্যক্তি আল্লাহর সামনে নিজেকে সপে দিতে পারবে সেই মুসলমান আর যে কোন ক্ষেত্রে আল্লাহর সামনে সপে দেবে আর কোন ক্ষেত্রে নিজেকে গাইরুল্লাহর সামনে সপে দেবে সে নিজেকে মুসলমান ভেবে তৃপ্তির ঢেকুর তুলতে পারে কিন্তু সে এখনো মুসলমান না আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ইব্রাহিম আলহিসালামের কথা যেই কথা শুধু এক ইব্রাহিমের নয় বরং প্রতিটা মৌমিনের হৃদয়ের দাবি ইন্না সালাতি ও নুসুকি নিশ্চয়ই আমার নামাজ আমার কোরবানি মামাতি আমার জীবন এবং আমার মরণ লিল্লাহ রব্বুল আলমিন সব একমাত্র রব্বুল আলমিন আল্লাহর জন্য প্রথম কথাটা শুধু ধরেন নিশ্চয়ই আমার নামাজ আল্লাহর জন্য নামাজ কাকে বলে যদি আপনাকে জিজ্ঞেস করি তাহলে আপনি আমাকে যে রূপরেখা সামনে দেবেন তার মধ্যে অনেকগুলো আমল আছে সেই আমলগুলো যদি পাওয়া যায় সেটাকে নামাজ বলা যায় নামাজ সেটাকে বলা হয় যার মধ্যে দাঁড়ানো আছে রুকু আছে সেজদা আছে বৈঠক আছে সালাম আছে এটাকেই তো নামাজ বলা হয় নাকি নামাজের ভিন্ন কোনো সংজ্ঞা আছে আপনাদের কাছে তাহলে আমার নামাজ কার জন্য কথাটা খেয়াল করেন আমার নামাজ কার জন্য আরে বলেন না সবে আমার নামাজ কার জন্য আল্লাহর জন্য তাহলে নামাজের মধ্যে যা যা করি সবগুলো আল্লাহর জন্য হবে না গাইরুল্লাহর জন্য হবে নামাজ বলতে কি বোঝায় পুরোটা মিলে নামাজ তার মানে নামাজের যতগুলো অংশ আছে সবগুলো আল্লাহর জন্য যদি হয় সেটা নামাজ হবে যদি এমন হয় নামাজের রুকুটা আল্লাহর জন্য সেজদা গাইরুল্লাহর জন্য সেটা নামাজ হবে কথা বুঝতে পারছেন তো ইন্না সলাতে লিল্লা নিশ্চয়ই আমার নামাজ কার জন্য তার মানে আমি যে নামাজের মধ্যে দাঁড়াচ্ছি কার জন্য দাঁড়িয়ে কেরাত পড়ছি কার জন্য রুকু করছে কার জন্য সেজদা করছে কার জন্য সালাম ফিরাচ্ছে কার জন্য বৈঠক করছে কার জন্য যেই ব্যক্তি সবগুলো কাজ আল্লাহর জন্য করবে তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে অপরদিকে যেই ব্যক্তি আল্লাহর পাশাপাশি অন্যকে শরিক করবে যেমন মানসল্লা ইউরাই রাসুল বলছেন যে অন্যকে শরিক তো স্পষ্টভাবে করলো না কিন্তু মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো ফাকাদ আশরাকা সে আল্লাহর সঙ্গে শরিক করলো কারণ পুরো নামাজটা হওয়া দরকার ছিল আল্লাহকে দেখানোর জন্য তুমি আল্লাহর পাশাপাশি মানুষকে দেখাতে কেন চাও তাহলে আল্লাহর জন্য যেই কাজ বরাদ্দ ছিল সেখানে আল্লাহর সঙ্গে আরেকজনকে টেনে এনেছ কিন্তু দুনিয়ার কোন মানুষ আল্লাহর সমান হওয়ার উপযুক্ত তাহলে তুমি আর ইমানের উপর থাকনি এখলাসের উপর থাকনি তুমি শিরকে লিপ্ত হয়ে গিয়েছো যদি এই কথাটা খেয়াল করি যে আমার নামাজ আমার কোরবানি আল্লাহর জন্য আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ইসলামের এবাদত কি শুধু এই দুইটা নামাজ আর কোরবানি আর বাইরে এবাদত নাই রোজা নাই হজ নাই জাকাত নাই তাহলে শুধু দুটোর কথা কেন বলা হলো এর মধ্যে আমাদের জন্য কোনো শিক্ষা আছে কি না কোরআনের একটা শব্দ অনর্থক না একটা নক্তাও অনর্থক না একটা জের জবর অনর্থক না প্রতিটা শব্দে বাক্যে আমাদের জন্য শিক্ষা আছে তাহলে এত এবাদত থাকতে আল্লাহ বলতে পারতেন নিশ্চয়ই আমার রোজা আল্লাহর জন্য বলছেন না দুটো এবাদতের কথা বলছেন আমার নামাজ আমার কোরবানি আল্লাহর জন্য তাহলে আমার রোজা আমার হজ কি অন্যর জন্য সেগুলো কেন বলা হচ্ছে না বলা হচ্ছে না এজন্য অন্যান্য কাজগুলো মানুষ অনেক সময় আল্লাহর জন্যই করে থাকে কিন্তু এই দুটো এবাদত এমন যেই দুটোতে এসে অনেকেরই পা পিছলে যায় যেমন একটা মিসাল দিই কোরবানি আমার কোরবানি আল্লাহর জন্য আচ্ছা, আপনারা সেই সকল মানুষকে দেখেছেন কিনা যারা আল্লাহকে বাদ দিয়ে গাইরুল্লাহর নামে কোরবানি করে দেখেন না বিভিন্ন মাজারে গেলেই দেখতে পারবেন যেখানে যখন জবাই হয় আমরা জবাই করে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে কিন্তু সেখানে জবাই হয় কোথাও হয়তো আল্লাহর নাম বলাই হয় না কোথাও আল্লাহর নাম বললে পাশে খাজা বাবার নাম পীরের নাম যোগ করে দেয় তুমি তোমার পীরকে সম্মান করো আপত্তি নেই কিন্তু যে জবাই যে কোরবান এটা হক দরকার ছিল একমাত্র আল্লাহর জন্য আল্লাহর নামে যেই কাজ আল্লাহর জন্য বরাদ্দ সেই কাজ যদি আল্লাহর সঙ্গে অন্য কাউকে টেনে আনো এটাই শিরিক আর এই শিরকে যে লিপ্ত হয়ে যায় সে ইসলাম থেকে আস্তে করে বের হয়ে যায় ইসলাম থেকে বের হওয়ার জন্য ঘোষণা দিতে হবে না মাইকে এসে অ্যালান করতে হবে না যে সবাই শোনো আমি এখন থেকে আর মুসলমান না আমি কাফে রসুল হাদিসে বলেন কারণ একটা সময় অন্ধকার রাতের আধারের মতো করে ফেতনা আসবে সেই সময় মানুষ সকালে ঘুম থেকে উঠবে মৌমিন হয়ে রাতে ঘুমাতে যাবে কাফের হয়ে আবার রাতে ঘুমাতে যাবে মৌমিন হয়ে সকালে ঘুম থেকে উঠবে কাফের হয়ে তো এই যে ইমানটা কচুপাতার পানির মতো হয়ে যাবে সকালে মৌমিন বিকালে কাফের বিকালে মৌমিন সকালে কাফের আপনার কি মনে হয় এই মানুষগুলো সকাল বিকাল মাইকে এসে এলান করবে আমি এখন মুসলমান হলাম আর বিকালে এসে বলবে কাফের হলাম এভাবে ঘোষণা দিয়ে কেউ মমিন আর কাফের হয় তার মানে অবস্থা এমন হবে অধিকাংশ মানুষ নিজের অজান্তেই একবার ইসলামে ঢুকবে একবার ইসলাম ছেড়ে কুফরে যাবে টেরও পাবে না তাহলে কোরবানি কোনো মানুষ যদি আল্লাহকে বাদ দিয়ে গাইরুল্লাহর জন্য করে জবাই আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে জবাই করে মানত আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে মানত করে প্রাণী উৎসর্গ আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো জন্য উৎসর্গ করে সে মুসলমান থাকে না কাফের হয়ে যায় এটাকে আমাদের কথা না হাদিসের কথা এটা হলো কোরবানি এবার আসেন নামাজে আমি আগেই বলছিলাম যে এত এবাদত থাকতে দুটোকে আলাদা করে হাইলাইট কেন করা হচ্ছে যে আমার নামাজ আল্লাহর জন্য আমার কোরবানি আল্লাহর জন্য অথচ মুসলমানের সব এবাদতই আল্লাহর জন্য বিশেষভাবে দুটোকে বলার কি দরকার আরে বলার দরকার হলো এই দুই জায়গায় এসে অনেক মুসলমান অনেক আশেকেরা চুলেরও পা পিছলে যায় সে তার পীরকে মহব্বত করে তার আলেমকে মহব্বত করে মহব্বত করতে গিয়ে ব্যালেন্স রাখতে পারে না যেমন আমরা আল্লাহকেও ভালোবাসি রাসুলকেও ভালোবাসি কিন্তু তাই বলে রাসুলকে কি আল্লাহর সমান মনে করি আরে বলেন না আল্লাহ সমান মনে করি আমরা সাহাবিকেও ভালোবাসি নবীকেও ভালোবাসি তাই বলে আবু বকর ওমর ওসমান আলীকে কি রাসুলের সমান মনে করি কোনো দিনও না তো যার কারণে ভালো তো বাঁচতে হবে অবশ্যই বাসব যারা আল্লাহকে ভালোবেসেছে আল্লাহর পথে নিজের জীবনকে উৎসর্গ করেছে আমরা তাদেরকে ভালোবাসি তো ভালোবাসতে গিয়ে ব্যালেন্স হারানো যাবে না মাকেও ভালোবাসি বোনকেও ভালোবাসি স্ত্রীকেও ভালোবাসি প্রেমিকাকেও কেউ কেউ ভালোবাসে তো মায়ের ভালোবাসা আর স্ত্রীর ভালোবাসা এক যেই ভালোবাসা মায়ের প্রাপ্য সেই ভালোবাসা যদি স্ত্রীকে দেন আর স্ত্রীর যে ভালোবাসা প্রাপ্য সেটা যদি বোনকে দেন সমাজের মানুষ তো মায় শুরু করবে না কারণ এই মানুষটা ভালো তো বাসছে ঠিক আছে শব্দ একটা ব্যালেন্স রাখতে পারছে না তাহলে শব্দ একটা ঠিক আছে কিন্তু এই শব্দের মধ্যে অনেক ক্যাটাগরি আছে অনেক ভাগ আছে আলেমকেও ভালোবাসি সাহেবকেও ভালোবাসি সাহাবিকেও ভালোবাসি ইমামকেও ভালোবাসি নবীকেও ভালোবাসি আল্লাহকেও ভালোবাসি ভালো সবাইকে ভালোবাসি কিন্তু সব ভালোবাসার পর্যায়ে এবং শ্রেণী এক না আল্লাহর ভালোবাসা ভিন্ন সবার উপরে রাসুলের ভালোবাসা তারপরে অন্যান্য যারা আছে তাদের ভালোবাসা আরো পরে তো যেটা বলছিলাম যে কোরবানি আল্লাহর নামে যদি করি এটা আমার ইমান এবং ইসলাম হিসাবে সাব্যস্ত হবে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো নামে যদি পশু জবাই করি কোরবানি করি পশু মানত করি তাহলে সেটা ইমান হবে না কুফুর হবে এই কাজ যে করবে সে মুসলমান হবে না কাফের হবে একইভাবে নামাজ নামাজ আগেই বলেছি নামাজ কাকে বলে বলবেন রুকু সেজদা বৈঠক দাঁড়ানো সবগুলো মিলে একটা নামাজ এবং আপনারা স্বীকার করেছেন সেজদাও আল্লাহর জন্য রুকু আল্লাহর জন্য কেয়ামও আল্লাহর জন্য তাহলে আমরা কোনোদিন আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো জন্য রুকু করব কি আপনারা করেন নাকি বাসায় গিয়ে যে বাবাকে তো ভালোবাসি তো এখন বাবার স্মরণে বাবার সম্মানার্থে রুকু করি করবেন কেউ যেমনি ভাবে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো জন্য রুকু করি না একইভাবে এই কপালটা আল্লাহ বানিয়েছেন নাকি আপনাদের কপালগুলো অন্য কেউ বানিয়েছে কে আপনাদের বাবারা বানিয়েছে এই কপাল যেই কপাল বানালো আল্লাহ আপনার শরীরের মধ্যে যতগুলো রক্ত যতগুলো রগ যতগুলো গোস্ত যতগুলো হাড় সবগুলোকে বানিয়েছে প্রতিদিন যা কিছু খাচ্ছেন যা কিছু পান করছেন এই সবগুলোকে আল্লাহর দেওয়া নাকি অন্য কারো দেওয়া আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি হয়ে এই কপালটা কেন আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো সামনে লুটাবেন আপনি বলবেন পুরো নামাজ আল্লাহর জন্য পড়ি কিন্তু নামাজটাকে ভাগ করি নামাজকে ছয় ভাগ করে পাঁচ ভাগ একমাত্র আল্লাহর জন্য সীমাবদ্ধ রাখি আর এক ভাগ দুই ভাগ গাইরুল্লাহকেও দেই যদি এই কাজ করি তাহলে কোরআনের আয়াতের উপর কেমন হবে এখানে বলেছে নামাজ আল্লাহর জন্য তার মানে কিয়াম করবে একমাত্র কার উদ্দেশ্যে আরে কিয়াম করবে একমাত্র কার জন্য রুকু করব একমাত্র কার উদ্দেশ্যে সেজদা করবো একমাত্র কার উদ্দেশ্যে কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর জন্য রুকু করে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর জন্য সালাম ফিরায় আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর জন্য বৈঠক করে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর জন্য সেজদা করে যেভাবে নামাজের মধ্যে করা হয় সম্মান প্রদর্শনার্থে এবাদতের নিয়াতে তাহলে সেটা ইমান হবে না কুফুর হবে আরে বলেন না ইমান হবে না কুফুর হবে তাহলে বলছিলাম যে ইমানের মজা পাওয়ার জন্য তিনটা গুণ লাগবে এর মধ্যে তিন নম্বর গুণই ছিল যে কুফুর থেকে সেভাবে পালিয়ে বেড়াবো যেভাবে আগুন থেকে পালিয়ে বেড়াই সব ক্ষেত্রে পালিয়ে বেড়াতে হবে রাষ্ট্রীয় ক্ষেত্রে কুফুর থাকলে সেটাও মানি না অর্থনৈতিক ক্ষেত্রে কুফুর থাকলে সেটাও মানি না বিচার ব্যবস্থার ক্ষেত্রে কুফুর থাকলে সেটাও মানি না আমার পারিবারিক জীবনে কোনো কুফুর থাকলে সেটাও মানি না আমার ব্যক্তি জীবনে কোনো কুফুর থাকলে সেটাকেও মানি না সেটাকেও ত্যাগ করব একমাত্র আল্লাহর সামনে নিজেকে সঁপে দেব তাহলে এই তিন নম্বর গুণ আমাদের অর্জিত হবে আর যদি এটা অর্জিত হয় আশা করা যায় ইমানের মজা পেয়ে যাব কথা ক্লিয়ার না কোনো এখানে সমস্যা আছে হাদিস সই হাদিস তো তিনটা গুণ আমি আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি তিনটা গুণ এমন মানকুন্না ফিহি এই তিন গুণ যার ভেতরে থাকবে ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ইমান এর দ্বারা সে ইমানের মিষ্টতা পেয়ে যাবে কারণ ইমান ঝাল না ইমান টক না ইমান তিতা না ইমান হলো মিষ্টি জিনিস যদি এই তিনটা গুণ অর্জন করো ইমানের মিষ্টতা পেয়ে যাবে তখন নামাজে দাঁড়ালে মজা আর মজা রোজা রাখবে মজা আর মজা সারাদিন না খেয়ে থাকবে দুনিয়ার মানুষ হয়রান হয়ে যাবে তুমি এই না খেয়ে থাকার মধ্যেই শান্তি পাবে রাসুল বেলালকে বলতেন আরে না বিহা ইয়া বিলাল হে বেলাল নামাজের আজান দাও একামত দাও নামাজ কায়েমের ব্যবস্থা করো এই নামাজের দ্বারা আমার দিলকে প্রসারিত করে দাও কিন্তু আমাদেরকে তো টেনেও ফজরের সময় ঘুম থেকে ওঠানো যায় না আরে যদি নামাজের মজা পেয়ে যেতাম তাহলে তো আমাদেরকে পিটিও ঘুম পাড়িয়ে রাখা যেত না তিন গুণের মধ্যে এক নম্বর গুণই হলো আল্লাহ এবং তার রসুলকে দুনিয়ার সবার চাইতে বেশি ভালোবাসবে আমি বলছিলাম ভালোবাসার দুটো ধাপ প্রথম ধাপ হলো আল্লাহ এবং তার রসুলের আদেশ ও নিষেধকে দুনিয়ার সবার আদেশ ও নিষেধের উপর প্রাধান্য দেব দ্বিতীয় ধাপ যদি এই ধাপ অর্জন করতে পারি তাহলে সাধারণ বান্দা থাকবো না আল্লাহর বলি হয়ে যাব সেটা হলো আল্লাহর আদেশ নিষেধ তো মানবো মানবই আল্লাহর ভালোবাসাকে অন্তরে এত বেশি বসাবো যতটা প্রচন্ড পিপাসার অবস্থায় পানিকে ভালোবাসি তার চেয়েও বেশি আল্লাহকে ভালোবাসবো আল্লাহর নাম শুনলেও মজা লাগবে আল্লাহর জন্য জীবন দিতে বলা হলেও আমি হাসি মুখে ঝাঁপিয়ে পড়ব আমার জীবন যদি আল্লাহ কবুল করেন চিৎকার করে বলবো ফুস্তু রব্বিল কাবা কাবার রবের কসম আমি তো কামিয়াব হয়ে গেলাম দ্বিতীয় গুণ দুনিয়াতে যখন কোন মানুষকে ভালোবাসে একমাত্র কার জন্য বাসে আরে বলেন না কার জন্য তার মানে যদি ইমানের মজা পেতে চাই কাউকে ভালোবাসার আগে বা ঘৃণা করার আগে একবার অন্তরকে জিজ্ঞেস করতে হবে হে অন্তর অমুককে যে ভালোবাসছ কার জন্য বাসছ টাকার জন্য পদের জন্য দুনিয়ার স্বার্থের জন্য যদি তোমার ভালোবাসার ভিত্তি হয় দুনিয়ার স্বার্থ তুমি তো ইমানের মজা পাবে না ইমানের মজা তখনই পাবে যখন তোমার ভালোবাসার ভিত্তি হবে আল্লাহর সন্তুষ্টি তো যার কারণে আমরা আলেমদেরকে ভালোবাসি কার জন্য আল্লাহর বলি যারা তাদেরকে ভালোবাসি কার জন্য তো কোনো মানুষ যদি পুরো আলেম সমাজকে ঘৃণা করে তো সে কোনোদিনও এটা প্রমাণ করতে পারবে না যে এটা আল্লাহর জন্য কারণ আলেমরা কার ওয়ারিস নবীর ওয়ারিস আলেমরা কার ওয়ারিস তো নবীর ওয়ারিসকে যে কষ্ট দেয় সে তো প্রকারান্তরে নবীকে কষ্ট দিল আর যে নবীকে কষ্ট দেয় সেই কষ্ট নবীর মধ্যে সীমাবদ্ধ থাকে না আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় আর যেই কষ্ট আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় আল্লাহর পক্ষ থেকে আজাব চলে আসলে সেটা সামলানোর শক্তি আছে তো এখানে প্রসঙ্গক্রমে আরেকটা মাসালা বলে রাখি কোন একজন আলেমের প্রতি ব্যক্তিগত কারণে যদি আপনার শত্রুতা থাকে এটা গুণা কিন্তু কুফুর না কিন্তু কেউ যদি কোনো আলেমকে তার ইলমের কারণে ঘৃণা করে বা গালি দেয় বা তাকে কষ্ট দেয় বা যে কোনো ভাবে তার ক্ষতি করার চেষ্টা করে কেন ব্যক্তিগত কারণে না সেই আলেম তার গায়ে হাত তুলেছে বা তার ছেলেকে মেরেছে এগুলো না বরং এই কারণে যে তার ভেতরে এলেম আছে এই এলেমটাকেই সে অপছন্দ করছে পুরো আলেম সমাজের প্রতি ঘৃণা লালন করছে ফতোয়ার কিতাবে স্পষ্ট লেখা আছে কেউ যদি আলেমকে তার ইলমের কারণে ঘৃণা করে সে কাফের হয়ে যাবে কারণ এলেম হলো আল্লাহর সেফত আল্লাহর গুণ একটা নাম যেই নূর আল্লাহ যাকে ভালোবাসেন তার করেন তাহলে যেই ব্যক্তি এলেমকে ঘৃণা করে সে আল্লাহর একটা সিফতকে ঘৃণা করলো আর আল্লাহর সিফতকে ঘৃণা করার মানে আল্লাহকে ঘৃণা করা তাহলে কাউকে ভালোবাসলে বাঁচতে হবে একমাত্র কার জন্য নেতা নেত্রীকে ভালোবাসেন সমস্যা নেই আগে দিলকে জিজ্ঞেস করে নেন এটাকে রাজনৈতিক পদ পাওয়ার জন্য ভালোবাসা এটা কি আমার পকেট ভারী করার জন্য ভালোবাসা যদি হয় এই ভালোবাসা কোনোদিনও আমাকে ইমানের মজা পাওয়ার পথ করে দিবে না ভালোবাসা সেটাই আল্লাহ কবুল করবেন যেই ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য প্রসঙ্গ কমে আর দুটো হাদিস বলে দেই লাদুল মেনু তোমরা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না যতদিন না ইমান আনো মেনু হাত্তা তাহাব্বু আর ততদিন পর্যন্ত ইমানও আনতে পারবে না যতদিন না পরস্পর পরস্পরকে ভালোবাসো তাহলে প্রকৃত মৌমিন তারাই যারা অপর মৌমিনকে ভালোবাসে নাকি ঘৃণা করে আগেই বলেছিলাম তার মতের সঙ্গে আমার মত মিললেও ভালোবাসবো যদি মত না মিলে কিন্তু সেও যা বলছে সেটা কোনো না কোনো ভাবে হকের এক সাইডে হলেও হকের মধ্যে আছে বাতিলে এখনো যায়নি তো তাকেও ভালোবাসতে হবে যদি না বাসি রাসুল বলছেন তোমার ইমান এখনো ভেতরে পরিপূর্ণ হয়নি অন্য হাদিসে রাসুল বলেন ওয়াজ আল্লাহ তালা সই হাদিসে কুৎসির মধ্যে বলেন হাদিসে কুৎসি বলা হয় যেটা বলেছেন রাসুল তো কথাটা রাসুলের না কথাটা কার আল্লাহ ওয়াজাবাত মাহাব্বাতি আমি আল্লাহ তাদেরকে অপরিহার্যভাবে ভালোবাসব আমার ভালোবাসা অপরিহার্য হয়ে গিয়েছে চার শ্রেণীর মানুষের জন্য কয় শ্রেণীর এক নম্বর লিল ফিয়া সেই দুই বান্দা যারা একজন আরেকজনকে একমাত্র আমার জন্য ভালোবাসে আপনি যদি আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন আমি যদি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আল্লাহ নিজে বলছেন তোমাদের উভয়কে ভালোবাসা আমি আল্লাহর উপর অপরিহার্য হয়ে গিয়েছি শুধু অপরিহার্য হয়ে গিয়েছে তাই নয় সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু যেদিন কেয়ামতের ময়দানে আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না কোনো গাছের ছায়া পাহাড়ের ছায়া ঘরের ছায়া বিল্ডিং এর ছায়া কোনো ছায়াই থাকবে না একটা ছায়াই থাকবে সেটা হলো আরসের ছায়া সেই আরসের ছায়ায় আল্লাহ তালা বিশেষভাবে সাত শ্রেণীর মানুষকে স্থান দেবেন এর মধ্যে এক শ্রেণী হলো রাজুলানি তাহাব্বা ফিল্লা এমন দুই ব্যক্তি যারা একজন আর একজনকে আল্লাহর জন্য ভালোবাসে ইজতামা কখনো যদি মিলিত হয় আল্লাহর সন্তুষ্টির জন্য মিলিত হয় কখনো যদি একজন আরেকজনের থেকে দূরে চলে যায় সেটাও আল্লাহর জন্যই দূরে চলে যায় তাহলে এক হও আল্লাহর জন্য আলাদা হও আল্লাহর জন্য আল্লাহ তাদেরকে আরো স্বেচ্ছায় স্থান দেবেন তো বলছিলাম চার শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ বলছেন তাদেরকে ভালোবাসা আমার উপর অপরিহার্য এর মধ্যে এক নম্বরে হলে এমন দুই ব্যক্তি যারা একজন আরেকজনকে ভালোবাসে টাকার জন্য পদের জন্য চেয়ারের জন্য তাহলে কার জন্য তো বলেন না কষ্ট করে কার জন্য আমি তো বলতে বলতে ক্লান্ত না আপনাকে শুনতে শুনতে ক্লান্ত নাকি তাহলে আল্লাহর জন্য যারা ভালোবাসে আল্লাহ বলছেন তাদেরকে ভালোবাসা আমার উপর অপরিহার্য এক নম্বর দুই নম্বর ওয়াল মুতাজালিসাইনি ফিয়া যারা একজন আরেকজনের সঙ্গে এসে যখন বসে সেই বসাও হয় আল্লাহর জন্য এই যে মাহফিলে আপনারা আসলেন আমিও এসে বসলাম আপনারাও এসে বসলেন এই বসাটা কার জন্য নাকি তবরকের জন্য যদি আল্লাহর জন্য হয় আল্লাহ বলছেন তোমাদেরকে ভালোবাসা আমার জন্য অপরিহার্য তিন নম্বর ওয়াল মুতাজাউরাইনি ফিয়া যারা একজন আরেকজনকে দেখতেও যায় আল্লাহর জন্য শুনেছি আমার অমুক ভাই অসুস্থ হয়ে বাসায় পড়ে আছে দুই দিন ধরে মসজিদে দেখা হচ্ছে না চলে গেলাম তার বাসায় তার একটু জিয়ারত করার জন্য একটু দর্শন লাভ করার জন্য আল্লাহ বলছেন তোমাদের উভয়কে ভালোবাসা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে গেল চার নম্বর ওয়ালমুতাবাদিলাইনিফিয়া আমার মহব্বত অপরিহার্য হয়ে গিয়েছে সেই দুই বান্দার জন্য যারা একজন আরেকজনের পেছনে খরচ করে আমাকে রাজি করার জন্য আপনি যখন আরেকজন মুসলমানের পেছনে খরচ করবেন এই উদ্দেশ্যে না যে আপনি বিপদে পড়লে সেও আপনার পেছনে খরচ করবে এই উদ্দেশ্যে না লোক দেখানোর জন্য না অথবা তাকে সন্তুষ্ট করে কোনো মাকসাদ হাসিল করার জন্যও না বরং একমাত্র কার জন্য আরে বলেন না কার জন্য তাহলে আল্লাহ বলছেন তোমাদেরকে ভালোবাসা আমার উপর অপরিহার্য হয়ে গেল তো এই তিন নম্বর গুণ দুই নম্বর গুণ ছিল এটা যে কাউকে ভালোবাসলে ভালোবাসবো আল্লাহর জন্য তিন নম্বর গুণ যে সেই মানুষ যেই মানুষটা ইমানের মজা পেয়ে যাবে তার মধ্যে তিন নম্বরে এই গুণ থাকবে সে কুফরে ফিরে যেতে শিরকে ফিরে যেতে সেভাবে অপছন্দ করে যেভাবে আগুনে ঝাঁপিয়ে পড়াকে অপছন্দ করে তার বাবা যদি বলে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা দাও সে বলবে আমাকে কেটে কেটে প্রয়োজনে আগুনে ফেলে দাও আমি আগুনে যেতে রাজি আছি কিন্তু আল্লাহর দেওয়া কপালকে আল্লাহ ছাড়া অন্য কারো সামনে আমি নত করতে রাজি নাই মুসলমানের বৈশিষ্ট্য এটা তো তিনটা গুণ যদি অর্জন করতে পারি ইমানের মজা পেয়ে যাব ইমানের মেহনত করব মন ভরে যাবে মেহনত করতে পারবো না দিলের মধ্যে কষ্ট লাগবে নামাজ পড়বো ভালো লাগবে আর যেই ব্যক্তি ইমানের মজা পায়নি সেই ব্যক্তি কোনোদিন শেষ রাত্রে দাঁড়িয়ে আল্লাহর সামনে সলাত আদায় করে দুই হাত উঁচু করে আল্লাহর কাছে মোনাজাত করা কোনোদিনও তার পক্ষে সম্ভব না এটা একমাত্র তার পক্ষেই সম্ভব যে এবাদতের মজা পেয়ে গেছে তা আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানের মিষ্টতা পাওয়ার এবং এই তিন গুণ অর্জন করার তৌফিক দান করুন আমিন ও আখরুদ আওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমী